জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে জানি যে সবে ধন সম্পদার টালিকা পড়ে যে রুবে হায় রে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে জানি যে সবে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে হায়রে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে সারা জীবন কষ্ট করে কামাই করলাম টাকা রোজি আশায় গেলাম দুবাই লন্ডন আমেরিকা সারা জীবন কষ্ট করে কামাই করলাম টাকা রুজির আশায় গেলাম দুবাই লন্ডন আমেরিকা সবকিছু পড়িয়া রইবে সবকিছু পড়িয়া রইবে মায়ারে ভবে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে হায় রে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে জানি যে সবে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে হায় রে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে যখন আমার জীবন রশি হয়ে যাবে শেষ আজ আসিয়া আমায় করে দিবেন শেষ যখন আমার জীবন রশি হয়ে যাবে শেষ আজ আসিয়া আমায় করে দিবেন শেষ একটুখানি সময় চাওয়ার একটুখানি সময় চাওয়ার সুযোগ না হবে ধন সম্পদার অট্টালিকা পড়ে যে রবে হায় রে ধন সম্পদার অট্টালিকা পড়ে যে রবে জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে জানি যে সবে ধন সম্পদার অট্টালিকা পড়ে যে রবে হায় রে ধন সম্পদার অট্টালিকা পড়ে যে রবে বউ বাচ্চা ভাই বন্ধু স্বজন ফেলবে চোখের পানি সবাই তখন করবে স্মরণ আমার জিন্দেগানি বউ বাচ্চা ভাই বন্ধু স্বজন ফেলবে চোখের পানি সবাই তখন করবে স্মরণ আমার জিন্দেগানি যেমন কর্ম তেমনই ফল যেমন কর্ম তেমনই ফল কবরে হবে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে হায় রে ধন সম্পদার টালিকা পড়ে যে রবে জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে জানি যে সবে ধন সম্পদার অট্টালিকা পরে যে রবে হায়রে ধন সম্পদার অট্টালিকা পড়ে যে রবে হায়রে গাড়ি বাড়ি দালান কোটা পড়ে যে রবে হায়রে ধন সম্পদার অট্টালিকা পড়ে যে রবে